إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد عقيدة التحاوية ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই এই কিতাবে আমরা ছিলাম লেখক রহিমাউল্লাহ বলেন والحوض الذي أكرمه الله تعالى به গিয়াসান লি উম্মতি হক অর্থাৎ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উম্মাদকে সুপেয় শরবত পানে পিপাসা দূর করার জন্য তাকে যে হাউজে কাউসার দানে পুরস্কৃত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এবং সম্মানিত করেছেন তা সম্পূর্ণ সত্য অর্থাৎ হাউজে কাউসার যে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা দান করেছেন এটা সুনিশ্চিত সত্য বিচার দিবসে রসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মাদকে তিনি নিজ হাতে এই হাউজে কাউসার থেকে পান করাবেন এবং এই হাউজে কাউসার থেকে যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না অশাফা আতুল্লাতিদ্দাহরাহা লাহম হাক কামা রুইয়া ফিল আখবার আল্লাহ তালা এই উম্মাতে মোহাম্মদের জন্য যে সাফায়াতের ব্যবস্থা সংরক্ষিত রেখেছেন এটা সম্পূর্ণ সত্য যেটা অনেক হাদিসে তার বিশদ বিবরণ রয়েছে ইয়ামল কেয়ামাতে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সফাত করবেন বিচার হিসাব শুরু করার জন্য এবং তিনি আল্লাহ তালার অনুমতিক্রমে সফাত করবেন এই উম্মাতের জন্য উম্মাতে মোহাম্মদের গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসার জন্য সফাত করবেন এবং আল্লাহ তালা এই ইমানদারদের মধ্য থেকেও অনুমতি দিবেন সাফাত করার জন্য তাদের পরিবার পরিজন ইত্যাদির জন্য তো সুতরাং এই সাফাত এটা সত্য সাফাতের মালিক হচ্ছেন আল্লাহ তালা সাফাত আল্লাহ তালারই তো তিনি যাকে অনুমতি দিবেন সেই সাফাত করতে পারবেন রসুলসাল্লাহ আলাইসাল্লামকে সাফাতের জন্য আল্লাহ তালা অনুমতি দিবেন তিনি আমাদের জন্য সাফাত করবেন সুতরাং এই সাফাত সম্পূর্ণ সত্য অতপর বলা মিসাকুল্লাদি আফাজাহুল্লাহ তালা মিন আদামা ওয়াজুরিয়াতিহি হাক আল্লাহ তালা বনি আদম থেকে আদম আলাইসাল্লাম এবং আদমের সন্তান থেকে যে মিসা যে সুদৃঢ় ওয়াদা নিয়েছেন যে প্রতিশ্রুতি নিয়েছেন এটা সত্য এটা সম্পূর্ণ সত্য আল্লাহ তালা আদম আলাইসাল্লামের পিঠ থেকে তার সমস্ত সন্তানদেরকে রুহায়ের জগতে আলমে আর ওয়াহে রুহায়ের জগতে আদম আল ইসলাম সহ সমস্ত বনি আদম থেকে তিনি এই সাক্ষ্য নিয়েছিলেন যে আলাস্তবিরব বিরব বিকুম আমি তোমাদের কি রব নই তারা সাক্ষ্য দিয়েছিল নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব তো আল্লাহ তালা এই সাক্ষ্য এই জন্য নিয়েছিলেন যে যাতে করে হজ্জাত প্রতিষ্ঠিত হয় যাতে তারা এটা অস্বীকার না করে যে আমরা জানতাম না এই জন্য নিয়েছেন যে আল্লাহ তালা বলেছেন এ ব্যাপারে কোরআনে وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم যখন স্মরণ করুন যখন আমরা আপনার রব বানি আদম থেকে তার পিঠ থেকে তার সন্তানদেরকে বের করে তাদের থেকে সাক্ষ্য নিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তারা বলেছিল কলু বেলা শাহিদ না তারা বলেছিল নিশ্চয়ই হ্যাঁ আমাদের রব আমরা সাক্ষ্য দিলাম এটা এই জন্য নিয়েছেন আল্লাহ বসুন যে আং তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন এটা আমরা এই জন্য করেছি যাতে ইয়ামাল কিয়ামতে তোমরা এটা না বলো যে ও আল্লাহ আমরা ছিলাম গাফেলদের অন্তর্ভুক্ত আমরা উদাসীন ছিলাম আমরা এটা জানতাম না আমরা অনবহিত ছিলাম এই কথা যাতে কেউ বলতে না পারে অর্থাৎ আল্লাহ তালা যে সাক্ষ্য নিয়েছিলেন সমস্ত বনি আদম আদমের সন্তান তার মনে এই কথা সুপ্তভাবে লুকায়িত আছে যে আল্লাহ তালা যে তার রব এই পরিচয় আল্লাহ তালা তার মনের মধ্যে দিয়ে রেখেছেন যদি না দিত না দিতেন তাহলে তারা অবশ্যই চিনতে পারত না আল্লাহ তালাকে এই জন্যই প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে অতপর হাদিসে এসেছে তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায় তো অনুরূপভাবে আমাদের সময়েও প্রত্যেক শিশু মুসলিম মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে অতপর তাদের পিতামাতা তাদেরকে বিভিন্ন জাহালত বিভিন্ন ধরনের দিকে বিভিন্ন খ্রিস্টানদের অনুসরণের দিকে পাঠায় তো এটা হচ্ছে পিতামাতার দায়ী অবশ্যই সন্তানও দায়ী বালেক হওয়ার পরে সে যদি সে সত্যপথের অনুসরণ না করে তো এই জন্য আল্লাহ তালা যে প্রতিশ্রুতি আমাদের থেকে নিয়েছিলেন এটা সত্য পরিপূর্ণ সত্য অতপর বলা হয়েছে যে কত লোক জান্নাতে যাবে এবং কত লোক জাহান্নামে যাবে অনাদিকালে আল্লাহ তালা সামগ্রিকভাবে তার পরিসংখ্যান পরিসংখ্যান জানতেন এ সংখ্যা আর বাড়বেও না এবং কমবেও না আল্লাহ একবার এটাই আমাদের রবের ব্যাপারে আমাদের আকিদা আমাদের রব এত শ্রেষ্ঠ যে তিনি অনাদিকাল থেকেই সৃষ্টির বহু পূর্ব থেকেই তিনি জানতেন কত লোক জান্নাতে যাবে কত লোক জাহান্নামে যাবে আল্লাহ তালা সামগ্রিকভাবে তার পরিসংখ্যান জানতেন এই সংখ্যা আর বাড়বেও না কমবেও না আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী কাজ করে যাওয়া আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ সন্তুষ্টির পথে চলা অতপর বলা হয়েছে অনুরূপভাবে আল্লাহ তালা তার বান্দাদের সব ক্রিয়াকর্ম সম্পর্কে পূর্ব হতেই পূর্ণ অবহিত আছেন যে কাজের জন্য যে লোককে সৃষ্টি করা হয়েছে সে কাজ তার জন্য সহজ করে দেওয়া হবে আর সব কাজের ফলাফল শেষ পরিণতির উপর নির্ভরশীল সেই ব্যক্তি প্রকৃত সৌভাগ্যবান আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী যেই লোক সৌভাগ্যবান রূপে প্রমাণিত হবে আর দুর্ভাগা হল সেই লোক আল্লাহ তালার বিচারে যে বদবক রূপে সাব্যস্ত হবে অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইব তিনি গায়েবের ব্যাপারে সম্পূর্ণ অবহিত সৃষ্টির বহু আগে আগে থেকেই তিনি বান্দাদের সব ক্রিয়াকর্ম সম্পর্কে জানতেন এবং হাদিসের মধ্যে এসেছে যে কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ করে দেওয়া হবে এবং প্রত্যেক কাজের প্রত্যেকেরই শেষ পরিণতির উপরে তার ফয়সালা হবে শেষ অবস্থার উপরে তাকে উঠানো হবে এই জন্য প্রত্যেকেরই আমাদের আশঙ্কায় থাকা উচিত আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের শেষ আমলটা যেন সর্বোত্তম হয় এ ব্যাপারে দোয়া করতেন যে আল্লাহ হয় রাম আমালি হওয়াতি মাহা হে আল্লাহ আপনি করে দেন আমার শেষ আমল উত্তম কারণ সর্বশেষ অবস্থার উপরেই বান্দাকে উঠানো হবে তার হিসাব নিকাশ নেওয়া হবে এজন্য শেষ আমলটা যেন উত্তম হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন উত্তম ইমানের সাথে বসবাস করা যায় উত্তম আমলের সাথে তবা ইস্তিকফারের মাধ্যমে কোনো ধরনের গুনার কাজে জড়িত না হয়ে এ উপরে চেষ্টা করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য ইমাম আবু জাফর হাবি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে তাকদিরের মূল কথা হলো মাখলুক বা সৃষ্টির ব্যাপারে এটি আল্লাহ তালার একান্ত গোপন বিষয় আল্লাহ যে ফায়সালা করে দিয়েছেন পূর্ব থেকে তাদের তাকদির নির্দিষ্ট করেছেন এ ব্যাপারে বলতেছেন তাকদিরের মূল কথা হলো মাসলুক বা সৃষ্টির ব্যাপারে এটা আল্লাহ তালার একটা গোপন বিষয় একান্ত গোপন বিষয় এই ব্যাপারে না কোনো ঘনিষ্ঠতম ফেরিস্তা জানেন না কোনো রাসুল জানেন এ ব্যাপারে গভীর তলিয়ে দেখা অথবা তত্ত্বানুসন্ধান করা অথবা চিন্তা গবেষণার পরিণতি হল অবমাননা এবং লাঞ্ছনার হেতু বঞ্চনা এবং দুর্ভাগ্যের কারণ এবং আল্লাদ্রোহিতা এবং সীমালঙ্গের সীমালঙ্গনের স্তর তাকদের ব্যাপারে আমাদের গভীর তত্ত্ব অনুসন্ধান অথবা চিন্তা গবেষণা অথবা এ ব্যাপারে গভীরে যাওয়ার চেষ্টা করা এটা আমাদের মারাত্মক পরিণতি ডেকে আনবে সুতরাং এ ব্যাপারে চিন্তা গবেষণায় লিপ্ত হওয়া থেকে এবং যে কোনো অসহসা থেকে পরিপূর্ণ সতর্ক থাকা এবং আত্মরক্ষা করা উচিত কেননা আল্লাহ তালা তাকবির সংক্রান্ত জ্ঞান তার সৃষ্টিলুপ থেকে সম্পূর্ণ গোপন রেখেছেন এবং মাখলুকের তত্ত্ব এবং মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে বারণ করেছেন এ ব্যাপারে তিনি কোরআন মাজিতে বলেছেন আম্মা ইউস আলুন তিনি যা করেন সেজন্য তাকে আল্লাহ তালাকে কারোর সামনে জবাবদিহি করতে হয় না বরং অন্য সকলকেই জবাবদিহি করতে হবে এখন কেউ যদি এই প্রশ্ন করে বসে যে আল্লাহ তালা কেন এই কাজ করলেন নাউজুবিল্লা তবে সে আল্লাহর কিতাবের হুকুম রদ করে দিল এবং নির্দেশ মানতে অস্বীকার করল আর যে লোক কোরআনের নির্দেশ মানতে অস্বীকার করে সে কাফের হয়ে যায় কোনো বিপদ আপদ অথবা কারো সন্তান মারা গেল অথবা কোনো বড় ধরনের বিপদ আসলো সে এমন প্রশ্ন করতে পারে না যে আল্লাহ তালা কেন এমন কাজ করলেন নওয়াজুবিল্লা তাহলে সে তার তাকদিরকে অস্বীকার করলো আল্লাহ তালার ব্যাপারে প্রশ্ন করলো আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যা করেন ব্যাপারে আল্লাহ তালাকে প্রশ্ন করা যাবে না কারণ আসমান জমিন সব কিছুর মালিকানা আল্লাহ তালার এবং আল্লাহ তালা যা আলেম নন অতপর বলা হয়েছে যে এইটাই হলো যা কিছু বর্ণনা করা হলো ইসলামী আকিদার সার কথা যার মুখাপেক্ষী হলেন আল্লাহ তালার আউলিয়াগণ এটাই হলো রাহ সেকেন্ডফিল এলম মানে পাকাপোক্ত জ্ঞানবানদের জ্ঞানের স্তর কেননা এলম হচ্ছে দুই প্রকার এক হচ্ছে এমন এলম যা মানুষের মাঝে বিদ্যমান আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা নিয়ে এসেছেন অর্থাৎ শরীয়তের এলম এবং এমন এলম যা মানুষের মধ্যে নেই অর্থাৎ অবিদ্যমান এলম গায়েবের ব্যাপারে গায়েবের এলম অর্থাৎ যেমন তাকদির সংক্রান্ত এলম গায়েবী এলম সুতরাং বিদ্যমান এলম অস্বীকার করা কুফরি ব্যাপারে লেখক বলেন যে বিদ্যমান এলম যা কিছু আছে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইসলাম যে শরিয়াত আমাদের জন্য নিয়ে এসেছেন এটাকে অস্বীকার করা কুফরি আর গায়েবের এলম দাবি করাও কুফরি কেউ যদি বলে যে আমি গায়েব জানি অথবা গায়েবের ব্যাপারে সংবাদ জানি তাহলে এটাও কুফরি এই বিদ্যমান এলমকে মেনে নিলে কোরআন সুন্নার যে এলম আমাদের কাছে আছে এবং অবিদ্যমান যেটা হচ্ছে গায়েবের এলম তাকদিরের এলম তাকদিরের জ্ঞান এটার অনুসন্ধান এবং অন্বেষণ পরিহার করলেই কেবল ইমান সহি সঠিক এবং শুদ্ধ বলে প্রমাণিত হবে সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা গায়েবের ব্যাপারে কেউ দাবি করলে তার এই দাবি মেনে নিব না এবং এটাই এটাই জানব সে কুফরি করেছে গায়েব আল্লাহ তালার কেউই জানেন না আর আমাদের জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম শরিয়াত যে নিয়ে এসেছেন যে জ্ঞান আমাদের কাছে বিদ্যমান আছে কোরআন হাদিস এই জ্ঞান আমরা বিশ্বাস করি এটাকে অস্বীকার করি না এটা যদি কেউ অস্বীকার করে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লা আলাই বলেন সে হচ্ছে কুফরি করবে আবার কেউ যদি ইলমে গায়েবের দাবি করে গায়েবের ব্যাপারে জ্ঞানের দাবি করে তাকদিরের ব্যাপারে জ্ঞানের দাবি করে তাহলে সে সেও কুফরি করবে তাহলে আমাদের অবস্থান হচ্ছে মধ্যবর্তী আমরা আমাদের কাছে যা জ্ঞান আছে আমাদের কাছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসসালাম যা নিয়ে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি এটাকে আমরা অস্বীকার করি না আবার গায়েবের ব্যাপারে আমরা কোনো দাবি করি না এবং কারো কাছে জানতেও যাই না গায়েবের ব্যাপারে কারো কাছে জানতেও যাই না কেউ বললে আমরা এটা বিশ্বাসও করি না এটা হচ্ছে আমাদের অবস্থান এবং এই অবস্থায় যদি থাকে তাহলে আমাদের ইমান সঠিক এবং শুদ্ধ এবং বিশুদ্ধ বলে প্রমাণিত হবে আল্লাহ তালা বলেছেন ওয়াইংদাহু মাফাতিহুল ওয়াইব আল্লাহ তালার নিকট রয়েছে গায়েবের চাবি লা আলামহা ইল্লাহ তিনি ব্যতীত এটা কেউই জানে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন গায়েবের চাবি হলো পাঁচটি এগুলো আল্লাহ ব্যতীত আর কেউই জানেন না রসুল সাল্লাহ আলাইসাল্লাম অতপর আল্লাহ তালার আয়াত থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা আইন্দাহু আইলমুসাআতি ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা সর্বজ্ঞ তিনি সব খবর রাখেন তাহলে কিয়ামতের জ্ঞান আল্লাহ তালার হাতে কখন বৃষ্টি হবে আল্লাহ তালা জানেন গর্ভাশয়ে কি আছে আল্লাহ তালা জানেন আগামীকাল কি ঘট কি উপার্জন করবে কে এটা আল্লাহ তালা জানেন এবং কোথায় সে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ তালা জানেন অতপর বলা হয়েছে যে আমরা লহ এবং কালম এবং লহে মাহফুজে লিপিবদ্ধ সব কিছুর উপরে ইমান রাখি আল্লাহ তালা লহে মাহফুজে যা হবে বলে লিখে দিয়েছেন সমগ্র সৃষ্টি মিলেও যদি তা হতে না দেওয়ার চেষ্টা করে কখনো তারা এরূপ করতে সমর্থ হবে না আর যে বিষয়ে তিনি কিছু লিখেননি এবং যা হবে না বলে তিনি লিখে দিয়েছেন গোটা সৃষ্টি মিলেও যদি তা করতে চায় তা করতে কখনো তাদের সাধ্য হবে না কেয়ামত পর্যন্ত যা কিছু হওয়ার তা সবই চূড়ান্তভাবে লেখা হয়ে গেছে মানুষ যা পায় নাই তা পাওয়ার ছিল না বলেই পায় নাই আর যা পেয়েছে তার অন্যথা হওয়ার ছিল না বলেই তা পেয়েছে এই কথাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইবনি আব্বাস রাজিয়াল্লাহ ওনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সমস্ত সৃষ্টি মিলেও যদি তোমার কোনো উপকার করতে চায় উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন আবার সমস্ত সৃষ্টি মিলেও যদি তোমাকে ক্ষতি করতে চায় ঠিক ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন সুতরাং আমরা আল্লাহ তালার নির্দিষ্ট ত্যাগদিরে পরিপূর্ণ ইমান রাখি এবং পুরো সৃষ্টিকে ভয় করি না এবং আমাদের ভবিষ্যতের ব্যাপারে হারিয়ে যাওয়ার হতাশার কোনো কারণ নেই কারণ আমরা তাকদিরে বিশ্বাস রাখি আমাদের আল্লাহ তালার সুনির্দিষ্ট তাকদিরে বিশ্বাস রাখি যা কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন তাই সংগঠিত হবে সমস্ত সৃষ্টি মিলেও এটা পরিবর্তন করতে সক্ষম হবে না কারো সাধ্য নেই এটা পরিবর্তন করা যেভাবে আল্লাহ তালা লহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই ঠিক সেভাবেই সংগঠিত হতে থাকবে সব কিছু এটি আমাদের পরিপূর্ণ বিশ্বাস এর ব্যতিক্রম কিছুই হবে না অথবা বলা হয়েছে যে মানুষের এই বিষয়টিও জানা এবং বিশ্বাস করা কর্তব্য যে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতিটি জিনিস সম্পর্কেই পূর্ব থেকে পূর্ণ অবগত আছেন আগে থেকেই তিনি পরিপূর্ণভাবে জানেন এজন্যই তিনি তা সুদৃঢ়ভাবে এবং অকাট্য ত্যাগদির হিসাবে লিপিবদ্ধ এবং নির্ধারণ করে রেখেছেন সৃষ্টির ত্যাগদির হিসাবে পূর্ব থেকে এটা লিপিবদ্ধ করে রেখেছেন এবং নির্ধারণ করে রেখেছেন আসমান জমিনের কোনো মাখলুকই এটাকে নাকচ করতে পারবে না মুলতবি করতে সক্ষম হবে না বিলুপ্ত বা পরিবর্তন করতে পারবে না রূপান্তর এবং অবস্থান্তর করতে পারবে না তাতে কম বৃদ্ধি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারবে না আর এটাই হচ্ছে ইমানের মূল ভিত্তি মারেফাত বা আল্লাহ পরিচিতির মৌলিক নীতিমালা এবং আল্লাহর একত্ব এবং রুবুবিয়াতের প্রকৃত স্বীকৃতি আল্লাহ তালা ব্যাপারে ইরশাদ করেছেন অখলাকা কুল্লা শাই ইন ফকদ্দারাহু তাকদি র তিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন অতপর তাকে যথাযথ পরিমাণের উপর রেখেছেন যথাযথ পরিমাণ নির্দিষ্ট করেছেন এবং এ ব্যাপারে আল্লাহ তালা আরও বলেছেন ওয়াকানা আমরুল্লাহি কদারাম মকদুর আর আল্লাহ তালার বিধান অকাট্য এবং সুনির্ধারিত থাকে সুতরাং যে ব্যক্তি তাকদির ব্যাপারে আল্লাহ তালা প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং বিকারগ্রস্ত অন্তর নিয়ে রোগাক্রান্ত অন্তর নিয়ে তাকদিরের রহস্য এবং তত্ত্ব অনুসন্ধানে লিপ্ত হয় তার ধ্বংস অবিদারিত তার ধ্বংস অবদারিত কারণ সে ব্যক্তি নিজের ধারণা অনুমানের ভিত্তিতেই গায়েবের এক গোপন রহস্য জানার অপচেষ্টা করে আর এ ব্যাপারে সে অসঙ্গত এবং অবাস্তব কথা বলে নিজেকে জঘন্য মিথ্যুক এবং পাপিষ্টে পরিণত করে সুতরাং তার তাকদিরের খাইর এবং সার ভালো এবং মন্দের ব্যাপারে আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ ইমান রাখি এটা আল্লাহর তরফ থেকে সুনির্দিষ্ট এ ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি না আল্লাহ তালা যেভাবে লিপিবদ্ধ করেছেন তার উপরে আমরা সন্তুষ্ট আমাদেরকে আল্লাহ তালা যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেই অনুযায়ী কাজ করে যাই এবং আল্লাহ তালার নির্দিষ্ট তাকদিরে পরিপূর্ণ ইমান রাখি বিশ্বাস রাখি অতপর লেখক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন অল আরশু অল কুরসি ইউ হাক আরস এবং কুরসি সত্য আল্লাহ তালার যে আরস এবং কুরসি এটা সত্য অহুয়া নিন আনিল আরশি অমাদুনা মহাইতুম বিকুল্লি ইন অফাউকা ফকাদ আজাজা আনিল এহতাতি খলকা আল্লাহ তালার আরস এবং কুরসির সত্য যেমন তিনি কোরআনে বর্ণনা করেছেন তবে আল্লাহ তালা আরস এবং অন্য কিছুরই মুখাপেক্ষী নন সব কিছুই আল্লাহ তালা পরিবেষ্টন করে আছেন সবই তার আয়তাধীন সবই তার আওতাধীন এবং আয়ত্তাধীন তবে তিনি স্বয়ং এসবের ঊর্ধ্বে এবং সৃষ্টি জগৎ তাকে আয়ত্ত করতে পারবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া আরো সে ইস্তাওয়া করেছেন এটা কীভাবে করেছেন আল্লাহ তালাই অধিষ্ঠিত হয়েছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন এর প্রতি আমরা ইমান রাখি এ ব্যাপারে আমরা প্রশ্ন করি না তিনি কিভাবে অধিষ্ঠিত হয়েছেন কারণ এটা প্রশ্ন করা হচ্ছে বেদাত এবং আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে ওয়াসিয়া কুরসি ইহুসামাওয়ালা আল্লাহ তালার কুরসি আল্লাহ তালার কুরসিটা আসমান জমিন সব কিছুকে পরিবেষ্টন করে আছে এ ব্যাপারে আমরা ইমান রাখি সাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার আরস এত বিশাল এত বড় যে কুর্সির তুলনায় আরসটা এত বড় যে একটা বিশাল মরুভূমির মধ্যে একটি দিনার এর যেরকম তুলনাবিহীন এইরকম হচ্ছে কুর্সির তুলনায় আরসটা এত বড় আবার সপ্তম আসমানের তুলনায় কুর্সি হচ্ছে এত বড় যে মরুভূমির মধ্যে একটি দীর্হামের মতো অনুরূপভাবে অন্যান্য আসমানের অবস্থা সুতরাং আল্লাহ তালার আরস এবং কুরসি আরস হচ্ছে মহান সৃষ্টি আল্লাহ তালার রব্বুল আরশিল আজিম আল্লাহ তালা হচ্ছেন এই আরশে আজিমের রব আমরা এগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি আল্লাহ তালার আরস এবং কুর্সির ব্যাপারে অতপর বলা হয়েছে আমরা দৃঢ় ইয়াকিন রাখি দৃঢ় ইমান রাখি যে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে খালিল হিসাবে গ্রহণ করেছেন এবং মুসা আলাইসাল্লামের সাথে কথা বলেছেন এটাই হলো আমাদের ইমান এটাই আমাদের স্বীকৃতি এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কোরআনে আল্লাহ তালা বলেছেন যে অত্তাখাজাল্লাহ ইব্রাহিম আ খালিলা আল্লাহ তালা ইব্রাহিমকে খালিল হিসাবে গ্রহণ করেছেন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহ মূসা তাকলিমা আল্লাহ তালা মূসা আলাইসাল্লামের সাথে কথোপকথন করেছেন কথা বলেছেন তো সুতরাং এগুলোর প্রতি আমরা পরিপূর্ণ ইমান রাখি এবং বলা হয়েছে যে আমরা ইমান রাখি ফেরেস্তাদের প্রতি নবী রাসুলগণের পর এবং রাসুলগণের নিকট থেকে রাসুলগণের নিকট নাজিলকৃত আসমানি কিতাব সময়ের উপর ইমান রাখি আমরা সাক্ষ্য দিচ্ছি যে নবী রাসুলগণ সবাই সুস্পষ্ট হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন ونشهد أنهم كانوا على الحق মুবিন আমরা এই কথারই সাক্ষ্য দিই যে নবী রাসুলগণ সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন সুতরাং আমরা ফিরিস্তাদের প্রতি মান রাখি আল্লাহ তালা কুরআনে বলেছেন যে ওয়ালা কিন্নাল বীর রহমান আমানা বিল্লাহি ওয়ালিয়ামিল আখরি ওয়াল মালা ইখাতি ওয়াল কিতাবি অন্নবীন অর্থাৎ বরং নেকি হচ্ছে সেই জিনিসের মধ্যে যারা ইমান আনে আল্লাহর প্রতি ইয়ামুল আখেরাত শেষ বিচার দিবসের প্রতি এবং ফিরিস্তাগণের প্রতি আল্লাহ তালার কিতাব সময়ের প্রতি এবং নবীর আসলগণের প্রতি সুতরাং আমরা এই বিষয়গুলোতে পরিপূর্ণ ইমান রাখি ফিরিস্তাগণ আল্লাহ তালার সৃষ্টি তারা নূর থেকে পয়দাকৃত তারা আল্লাহ তালার অবাধ্যতা করেন না তাদেরকে আল্লাহ তালা বিভিন্ন কাজে নিযুক্ত করে রেখেছেন তাদেরকে আল্লাহ তালা যা নির্দেশ দেন তাই তারা করেন এর বাইরে তারা কিছু করেন না তারা পবিত্র সৃষ্টি সব সময় তারা আল্লাহ তালার ইবাদতে লিপ্ত রয়েছেন আল্লাহর হুকুম পালনে ব্যস্ত রয়েছেন তাদেরকে আল্লাহ তালা যেভাবে নির্দেশ দেন সেভাবেই তারা হুকুম পালন করে থাকেন এবং সমস্ত পূর্ববর্তী নবী রসুল সহ আমাদের নবীর প্রতি আমরা পরিপূর্ণ ইমান রাখি আমরা আমাদের নবী রসুলদের মধ্যে পার্থক্য করি না লা নুফার রেখো বাইনা আহাদ মিনহুম আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং নবী রসুলগণের প্রতি যে কিতাব সহিফা আল্লাহ তালা পাঠিয়েছিলেন হৃদায়তের নিদর্শনস্বরূপ এগুলোর প্রতি আমরা ইমান রাখি তবে পূর্ব কোরআন আসার পরে সমস্ত কিতাব রহিত হয়ে গেছে এবং আমরা এটাও জানি যে পূর্ববর্তী কিতাবসমূহকে পূর্বে যারা ছিল তারা এটাকে বিকৃত করে ফেলেছিল তো অতপর আল্লাহ তালা কোরআনকে পাঠিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত তিনি এটাকে হেফাজত করবেন সুতরাং আমরা আমাদের পূর্ববর্তী নবী রাসুলগণের প্রতি ইমান রাখি তাদের প্রতি নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ইমান রাখি এবং আমরা আমাদের রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি ইমান রাখি কোরআনের প্রতি ইমান রাখি কোরআনের অনুসরণের মধ্যেই সফলতা রয়েছে রসুল সাল্লাহ আলাইস্লামের অনুসরণের মধ্যেই সফলতা রয়েছে এ ব্যাপারে আমরা পরিপূর্ণ ইমান রাখি এবং আমাদের পূর্ববর্তী যে নবীরা ছিলেন যখন যে শরিয়াত নিয়ে এসেছিলেন তারা সুস্পষ্ট সত্যের উপরে অটল অবিচল ছিলেন এটাই আমরা ইমান রাখি এবং তাদের প্রত্যেকেরই দিন ছিল দিন ইসলাম প্রত্যেকেরই দিন ছিল দিন ইসলাম এটার প্রতি আমরা ইমান রাখি এবং বলা হয়েছে যে অনুসাম্মি আহলাল কিবলাতিনা মুসলিমিনা মুকমিনিন আমরা সব আহলে কিবলা অর্থাৎ যারা আমাদের কিবলার অনুসারী তাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত মিন মুসলিম বলে আখ্যায়িত করব যতক্ষণ না তারা রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে শরীয়ত নিয়ে এসেছেন তা স্বীকার করবে এবং তার প্রতিটি কথা এবং খবরকে সত্য বলে মানবে আমরা ততক্ষণ পর্যন্ত আহলে কিবলা কিবলার অনুসারী মুসলিম মুকমিন হিসাবে আখ্যায়িত করব যতক্ষণ না রসুল সাল্লাহ আলসালাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেটার অনুসরণ করবে তারা সে অনুযায়ী চলবে তারা তকিদবাদী এবং আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী কোনো মুসলমানকে কবিরা গুনাহ করে ফেলার কারণে কখনো কাফের বলে পতোয়া দেওয়া হয় না যতক্ষণ না তারা কোনো হারামকে হালাল মনে করে ততক্ষণ না তারা হালালকে হারাম মনে করে কারণ কোনো আল্লাহর কোনো হার আল্লাহ তালার কোনো হারাম বিষয়কে কেউ যদি হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে আর গুনাহকে গুনাহ মনে করে হারামকে হারাম মনে করে কেউ যদি হারাম কাজ করে ফেলে তাহলে সে দুর্বল ইমানদার হবে কিন্তু দিন থেকে বহির্ভূত হয়ে যাবে না শরীয়তের বিধান মোতাবেক সে শাস্তি পাবে দণ্ডবিধি পাবে কিন্তু তাই বলে মুসলিম মিল্লাও থেকে খারিজ হয়ে যাবে না অতপর বলা হয়েছে পালা নাহুদুফিল্লাহি পালা নুমারি ফি দিন ইল্লাহি অর্থাৎ আমরা আল্লাহ তালার জাত বা সত্তার ব্যাপারে অহেতুক গবেষণা করি না এবং তার দিন ইসলাম সম্পর্কে হকপন্থী এবং সত্যানুসারীদের সাথে বিতর্কে লিপ্ত হই না আমরা আমরা আল্লাহ তালার জাত এবং সিফাত সত্তার ব্যাপারে অহেতুক কোনো গবেষণা করতে যাই না যেভাবে এসেছে এগুলো আমরা এগুলোর প্রতি মান রাখি এবং আল্লাহ তালা দিনের ব্যাপারে সত্যের অনুসারীদের সাথে আমরা কোনো বিতর্কে লিপ্ত হই না এটাই আমাদের মূলনীতি অতপর বলা হয়েছে যে আমরা কোরআন মাজিদ সম্পর্কে কোনো বিতর্কে লিপ্ত হই না অর্থাৎ বিভ্রান্তদের সাথে এর অর্থ শব্দ এবং এটার তিলাওয়াত নিয়ে কোনো বিতর্কে লিপ্ত হই না বরং আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই এটি আল্লাহ রব্বুল আলমিনের কালাম রহুল আমিন অর্থাৎ জিব্রাহিল আলাইসাল্লাম তা নিয়ে এসেছেন এটি আল্লাহ তালার কালাম গোটা মখলুকের কারো কোনো কথাই এর মতো হতে পারে না কোরআনকে আমরা মখলুক বা সৃষ্টি বলি না এবং এ আকিদা পোষণকারী মুসলিম জামায়াতের বিরুদ্ধাচরণ করি না অর্থাৎ যারা কোরআন আল্লাহর সৃষ্টি বলে না যেমন আমরা বিশ্বাস করি এই রকম যারা মুসলিম জামাত তাদের কোনো বিরুদ্ধাচরণ আমরা করি না অর্থাৎ এক সময় কিছু মানুষ ছিল বিভ্রান্ত যারা কোরআনকে আল্লাহর সৃষ্টি বলতো কিন্তু আমরা এমন বিশ্বাস রাখি না আমরা বলি কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম অতপর বলা হয়েছে আমরা কিবলার অনুসারী কোনো মুসলমান থেকে যদি কোনো গুনার কাজ ঘটে যায় তবে তাকে আমরা কাফের বলি না যতক্ষণ না ওই গুনার কাজটি হালাল এবং জায়েজ মনে না করে হালাল এবং জায়েজ মনে করলে তখন ওই গুনার কাজ তখন সে কাফের হয়ে যাবে আর যদি হারামকে হারাম জেনে গুনাহকে গুনাহ জেনে কোনো গুনাহ করে ফেলে ততক্ষণ পর্যন্ত সে দুর্বল ইমানদার হবে কিন্তু মুসলমান মিল্লার থেকে বের হয়ে যাবে না আমরা একথাও বলি না যে ইমান থাকা অবস্থায় যদি কোনো লোক গোনা করে ফেলে তাতে তার কোনো ক্ষতি হয় না একথা আমরা বলি না বরং একথা বলি যে অর্থাৎ ইমান থাকা অবস্থায় যদি কোনো লোক গোনা করে ফেলে তাহলে তার ইমানে ঘাটতি আসে তার ইমানে কমতি আসে দুর্বল ইমানদার হয় সে অতপর বলা হয়েছে যে আমরা আশা করি ন্যাক মুমিন মোহসিন বান্দাদের গুনাহ খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং তার রহমতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমরা আল্লাহ তালার যে নেক বান্দার আছে মুমিন মহসিন বান্দার আছে তাদের গুনা খাতা মাফ হবে বলে আল্লাহ তালার কাছে আশা রাখি এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলে আমরা এই আশা রাখি তবে আমরা তাদের ব্যাপারে আশঙ্কামুক্ত নই এবং তাদের জান্নাতি হওয়ার পক্ষে কোনো সাক্ষ্য দেই না অনুরূপভাবে গুণাগার মুসলমানদের জন্য আমরা মাগফিরাত কামনা করি এবং তাদের সম্পর্কেও আশঙ্কা বোধ করি তবে তাদেরকে মাগফিরাত লাভ এবং ক্ষমা পাওয়ার ব্যাপারে নিরাশও করি না বরং আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালার বলা হয়েছে যে আল্লাহ তালার আজাব এবং শাস্তি সম্পর্কে নিঃশঙ্ক নির্ভয় ব্যাপর হওয়া এবং তার রহমত থেকে নিরাশ এবং হতাশ হওয়া দুটাই ইসলামী মিল্লাত থেকে বান্দাকে দূরে সরিয়ে নেওয়া আহলে কিবলা অর্থাৎ মুসলমানদের জন্য সত্য এবং সঠিক পথ হলো এই দুটারই মাঝামাঝি আমরা আল্লাহর আজাব এবং শাস্তি সম্পর্কে নির্ভয় হতে পারি না নিঃশঙ্ক হতে পারি না শঙ্কাহীন হতে পারি না ব্যাপরোয়া হতে পারি না আল্লাহর আজাবকে আমরা ভয় করি এবং এটাতে পতিত হওয়ার আশঙ্কা করি অপরদিকে আমরা আল্লাহ তালার আশা রহমত আল্লাহ তালার নিকট আশা করা থেকে বিরত হই না আল্লাহ তালার রহমত এবং মাগফিরাত পাওয়া থেকে আমরা মুখ ফিরিয়ে নিই না অথবা হতাশ হই না আমরা আশা রাখি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা রহমত করবেন যারা সঠিক মুসলমান আহলে কিবলা যারা ইমাম আবু জাফর আর তাহাবি রহমতুল্লা আলাই বলেন তারা হচ্ছে এই দুইটার মধ্যখানে অবস্থান করে তারা ভয় এবং আশার মধ্যখানে বসবাস করে তারা আল্লাহ তালার আজাদের ভয়েও রাখে আবার আল্লাহ তালার রহমতেরও আশা রাখে তারা ভয় এবং আশা রাখার ব্যাপারে মধ্যবর্তীতার মধ্যে অর্থাৎ একই সাথে ভয় এবং আশা রাখার ব্যাপারে সলফেসা আলিহীনগণ থেকে বর্ণিত হয়েছে এবং উদাহরণ দেওয়া হয়েছে এমনভাবে যে কেউ যেন অর্থাৎ যেন পাখির দুইটি ডানার মতো ভয় এবং আশা একটি ডানাগুলো ভেঙে ফেললে একটি ডানা ভেঙে ফেললে যেরকম পাখি উঠতে পারবে না অনুরূপভাবে কেউ যদি শুধু ভয় রাখে তাহলেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না এবং সে মধ্যবর্তীতার মধ্যে থাকে না আবার সে যদি শুধু আশা রাখে ভয় না রাখে তাহলেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না সে মধ্যবর্তীতার মধ্যে থাকতে পারে না বরং ভয় এবং আশা যদি দুইটাই রাখা হয় এবং আল্লাহ তালার সাথে ভালোবাসা এই মোহাব্বতের উদাহরণ দেওয়া হয়েছে পাখির মাথার মতো মাথা না থাকলে তো পাখিই বাঁচবে না সুতরাং আল্লাহ তালার যে পরিপূর্ণ ভালোবাসা এবং ভয় এবং আশা রাখা আল্লাহ তালার আজাবের ভয় করা এবং আল্লাহ তালার নিকট রহমত এবং মাফিরাতের আশা করা এই দুই এই তিন এই দুইয়ের মধ্যবর্তীতে হচ্ছে আহলে কিবলার অবস্থান মুসলমানদের সঠিক অবস্থান অতপর বলা হয়েছে যে ইয়াখরুজুল আব্দু মিনাল ইমানি ইল্লা বিজুহদি মা আদ ফি অর্থাৎ একজন বান্দা যেসব জিনিস স্বীকার করলে ইমানদার হয় যেসব জিনিস স্বীকার করলে একজন ইমানদার হয় সেসব জিনিস অস্বীকার করলে তবে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এই সংক্ষিপ্তোক্তিতে কিছু কথা আছে একজন কাফের কালেমা শাহাদত করে মুসলমান হয় পরে যদি সে এমন কিছু করে যাতে অপরিহার্যভাবে কাফের হয়ে যায় তখন আবার তবা করলে পুনরায় সে মুসলমান হয়ে যায় যাকে কিছু স্বীকার করলে একজন কাফের মুসলমান হয় তা অস্বীকার না করে অন্য অনেক কারণেও একজন মুসলমান কাফের হতে পারে হয়ে যেতে পারে যেমন নবী করিম সাল্লাহ কুৎসা বা দোষ আরোপ করা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম কোরআন মাজিদ নিয়ে হাসি ঠাট্টা করা দিনের কোনো বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা করা এগুলো করলে একজন কাফের হয়ে যেতে পারে যেমন মূর্তি প্রতিমা অথবা মৃত ব্যক্তিদেরকে তাদের কাছে দোয়া করা তাদের কাছে সাহায্য চাওয়া এইসব কাজ একজন ব্যক্তিকে মুসলমান মিন্দা থেকে বের করে দিতে পারে এবং এগুলা কালিমাকে অস্বীকার করার সমতুল্য আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি কেউ জবাই করে অন্যের জন্য নজর নিয়াজ মানে তখন এগুলা তাকে মুসলমান মিল্লা থেকে বের করে দিতে পারে অতপর বলা হয়েছে অল ইমান ওয়া ইকরার ও বিল লিসান ও তসদিক ও বিল জানান অর্থাৎ ইমান হচ্ছে মুখে করা জিব্বা শিকা জিব্বার স্বীকৃতি মুখের স্বীকৃতি ও তস্তিয়ক বিল জানান এবং অন্তরে সত্যায়ন করা এবং সলফেসা আলহিনগণ বলেন যে সাথে সাথে হচ্ছে ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করা এই তিনের সমষ্টির নাম হলো ইমান সুতরাং মুখে স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে এই তিনের সমষ্টির নাম হচ্ছে ইমান কেউ মুখে স্বীকৃতি না দিলে সে ইমানের ইমানদারি ইমানের স্বীকৃতি দিবে না সে ইসলামে আসতে পারবে না অন্তরে অস্বীকার করলে সে হবে মুনাফিক আমলে বাস্তবায়ন না করলে সে এমন কাজ যদি করে যেটা ইসলাম মিল্লার থেকে বের করে দেয় তাহলে সেও ইমান থেকে খারিজ হয়ে যাবে সুতরাং মুখের স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং আমলে বাস্তবায়ন করা এই তিনের সমষ্টির নাম হলো ইমান আল্লাহ তালা কোরআন মাজিদে যা কিছু নাজিল করেছেন তা সব কিছুই রসুল সাল্লাহ আলাইসলাম থেকে শরীয়তের বিধিবিধান হিসাবে হুকুম হাকামের ব্যাখ্যা এবং বর্ণনারূপে সহি এবং সঠিকভাবে যা বর্ণিত হয়েছে তার পুরোটাই সত্য এবং এটা হক এতে আমরা বিশ্বাস রাখি ইমান রাখি তারপর বলা হয়েছে যে আল্লাহ তালার ভয় তাকোয়া খায় খায়েশ এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ এবং ন্যাক এবং উত্তম কাজের নিয়মিত অনুশীলনের ভিত্তিতে ইমানদারদের মধ্যে মর্যাদা এবং মর্তবায় তারতম্য হয়ে থাকে অর্থাৎ আমলের ভিত্তিতে যে যত বেশি ন্যায় কামল করে আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করে নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকে তত বেশি তার মর্যাদা এবং মর্তবা বৃদ্ধি পেতে থাকে আল্লাহ তাল্লাহ নিকট তাকওয়া হচ্ছে মর্যাদার মানদণ্ড অতপর বলা হয়েছে মুকমিনগণ সবাই করম দয়ালু আল্লাহ তালার ওয়ালি আল্লাহ তালার বন্ধু আর আল্লাহ তালা নিকট তিনি সবচেয়ে বেশি সম্মানিত এবং মর্যাদাবান যিনি আল্লাহ তালার বেশি অধিক আনুগত্যকারী এবং কোরআনের সর্বাধিক অনুসারী যে আল্লাহ তালাকে অধিক আনুগত্য করে যে কোরআনকে সবচেয়ে বেশি অনুসরণ করে সেই আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সম্মানিত অতপর বলা হয়েছে অল ইমানু ওয়াল ইমানু বিল্লা ইমান হচ্ছে ইমান আল্লাহ তালার প্রতি ইমান রাখা অ মালা ইকাতি ফিরিস্তাগণের প্রতি অকুতুবিহি আল্লাহ তালার কিতাবসমূহের প্রতি অরুসুলিহি রসুলগণের প্রতি ইমান রাখা অলিয়াউমিল আখির বিচার দিবসে শেষ দিবসে ইয়ামুল আখেরাতে আখেরাতের ব্যাপারে ইমান রাখা ওয়াল কদারি খয়রিহি অশারিহ এবং তাকদিরের যে ভালো মন্দ এর প্রতি ইমান রাখা অহলবিহি অমুররিহি মিনাল্লাহ তালা অর্থাৎ তাকদিরের ভালো মন্দ এবং সাথে সাথে হচ্ছে সাদ বিশ্বাস তিক্ততা এবং দুঃখ কষ্ট সবই আল্লাহ তালার তরফ থেকে এসব কিছুর উপর ইমান রাখাই হচ্ছে ইমান আমরা যে বিষয়গুলো বর্ণনা করলাম মোহাম্মাবু জাফর আর তাহাবি বলেন আমরা এগুলোর প্রতি দৃঢ় ইমান পোষণ করি আমরা আল্লাহ নবী রসুলগণের মধ্যে কোনো পার্থক্য এবং ভেদাভেদ করি না লা নুফারি কোবাইনা আহাদিন মির রসুলি রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না ভেদাভেদ করি না তারা আল্লাহর কাছ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন তার সবই সত্য বলে বিশ্বাস করি আমরা নবী অর্থাৎ নবী রসুলগণ যে শরিয়ত নিয়ে এসেছেন এটা সত্য বলে আমরা বিশ্বাস করি অতপর ইমাম আবু জাফর আব তাহাবি রহমতুল্লাহ আল্লাহ বলেন যে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মাতের যারা কবিরা গোনা করে তহিদবাদী হিসেবে যদি তাদের মৃত্যু হয় তবে তবা না করলেও তারা চিরকাল জাহার নামে থাকবে না যদি কবিরা গোনা করে মারা যায় কিন্তু তার ইমান ঠিক থাকে তাহলে বলতেছেন যে চিরকাল সে জাহার নামে থাকবে না তার শাস্তি ভোগ করার পরে সে আল্লাহ আবার সে জান্নাতে ফিরে আসবে অতপর বলেন যে তবে শর্ত হলো তাওহিদে বিশ্বাস এবং ইমানদার হিসাবে আল্লাহর নিকট হাজির হতে হবে তাদের পরিণতি আল্লাহর ইচ্ছা এবং হুকুমের উপর নির্ভরশীল হবে ইমানদার হিসাবে আল্লাহ তালার নিকট হাজির হতে হবে আল্লাহ তালার ইচ্ছা এবং হুকুমের উপর নির্ভরশীল হবে যদি তিনি চান তার মেহরবানিতে তাদেরকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন শিরকের ব্যাপারে প্রথমে আল্লাহ হোসেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়ফিরু আয়ুষ রাকাবি নিশ্চয়ই আল্লাহ শির শিরকের গুণা ক্ষমা করেন না ফয়াগফিরু মা দুনা জালিকা লিমাইয়া শাহ শিখ ব্যতীত অন্য গুণা যাকে ইচ্ছা তিনি মাফ করে দিবেন তোর বলেছে আর তিনি যদি ইচ্ছা করেন তবে অনুরূপ গুনাহগারদেরকে তার ইনসাফের দৃষ্টিতে গুনাহ পরিমাণ জাহার নামে আজাব দিবেন অর্থাৎ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন অথবা চাইলে তাকে জাহার নামে শাস্তি দিবেন অথবা নিজ মেহরবানিতে তার ন্যাক এবং আনুগত্যশীল বান্দাদের যারা সাফাত করার অনুমতি পাবেন তাদের সুপারিশে জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন এবং আবার তাদেরকে জান্নাতে পাঠাবেন এর কারণ আল্লাহ তালাই হলেন ইমানদারদের একমাত্র মাওলা এবং অভিভাবক যারা তাকে অস্বীকার করেছে তার হৃদায়ত থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে এবং তার অভিভাবকত্ব লাগবে সক্ষম হয় নাই আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে ইমানদারদেরকে এসব কাফেরদের মতো বানান নাই হে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের মাওলা আমাদেরকে তোমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত ইসলাম ইসলামের উপর স্থির এবং অটল রাখো আমরা আমাদের কিবলার অনুসারী যে কোনো নেককার এবং গুণাগার মুসলমানের পিছনে নামাজ আদায় করা এবং মুসলমানদের কেউ মারা গেলে তার জানাজায় নামাজ পড়া জায়জ মনে করি এক্ষেত্রে আমরা কোনো ইখতলাফ করি না আমাদের আহলি কিবলার অনুসারী নেককার অথবা গুণাগার সবার পিছনে আমরা নামাজ আদায় করে থাকি এবং মুসলমানদের কেউ মারা গেলে তার জানাজা নামাজ পড়া আমরা জায়জ মনে করি আমরা কোনো মুসলমান সম্পর্কে জান্নাতি কিংবা জাহান্নামি হওয়ার ফয়সালা এবং সিদ্ধান্ত দিতে পারি না আমরা কারো ব্যাপারেই দুনিয়া এই গ্যারান্টি এই নিশ্চয়তা দিতে পারি না সে জান্নাতি নাকি জাহান্নামি যাদের ব্যাপারে না কোরআন এবং সুন্নায় বলা হয়েছে তাদের ব্যতীত যেমন আশারায় মুবাসারা রসুল সাল্লাহ আলাইসলাম সুসংবাদ দিয়েছেন কোনো মুসলমান সাধারণ কোনো মুসলমান সম্পর্কে জান্নাতি কিংবা জাহান্নামি হওয়ার ফয়সালা এবং সিদ্ধান্ত আমরা দিতে পারি না তাদের কারো বিরুদ্ধে কাফের মুশ্রিক এবং মুনাফিক হয়ে যাওয়ার সাক্ষ্য এবং ফতোও দেই না যতক্ষণ না তাদের থেকে সেরূপ কিছু প্রকাশ না পায় যদি তাদের মধ্য থেকে এরকম কুফরি শিরকি নিফাকি প্রকাশ হয়ে পড়ে তখন এটার ক্ষেত্রে আমরা ফতোয়া দিয়ে অন্যথায় দেই না আর তাদের গোপন বিষয়গুলি আমরা আল্লাহ তালার নিকট সুপর্দ করি তাদের মধ্যে যে বিষয়গুলো গোপন তাদের মধ্যে তাদের অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে সেটার ব্যাপারে আমরা আল্লাহ তালার নিকট সুপর্দ করে দিই